বারা ইবনু আজিব রদিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে খন্দক যুদ্ধের দিন দেখেছি তিনি নিজে মাটি বহন করেছেন এমনকি তার সম্পূর্ণ বক্ষের কেশরাজিকে মাটি ঢেকে ফেলেছে আর তার শরীরে অনেক পশম ছিল তখন তিনি আবদুল্লাহ ইবনু রাওয়াহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন রচিত কবিতা আবৃত্তি করেছিলেন ওগো আল্লাহ তুমি না চাইলে আমরা হৃদায়ত পেতাম না আর আমরা সৎকার করতাম না এবং সালাত আদায় করতাম না তুমি আমাদের প্রতি শান্তি অবতীর্ণ করো এবং যুদ্ধক্ষেত্রে আমাদেরকে সুদৃঢ় রাখো শত্রুরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে তারা ফিতনা সৃষ্টির ইচ্ছে করলে আমরা তা প্রত্যাখ্যান করেছি আর তিনি এ কবিতাগুলি আবৃত্তিকালে স্বর উচ্চ করেছিলেন